এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান রহমত মাগফিরাত নাজাত নিজে এলো মুমিন গণের দারে দারে রহমত মগফিরাত নাজাত নিয়ে এলো মোমিন গানের দারে দারে রহমত মগফিরাত নাজাত নিয়ে এলো মোমিন গানের দারে দারে পবিত্র এই মাসে নাজিল হলো খোদার কুরআন এলো রমজান এলো রমজান বাসর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এই মাসের রোজাগুলো রাখবে যে জন মহান রবের প্রিয় হবে সেজন এই মাসের রোজাগুলো রাখবে যে জন মহান রবের প্রিয় হবে সেজন এই মাসের রোজাগুলো রাখবে যে জন মহান রবের প্রিয় হবে সেজন রোজা রাখার বিনিময় তাকে দিবেন নিজের হাতে আল্লাহ মহান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান থাকো যদি কেউ পাপি তাপি সুযোগ এলো গুনামা ফেরে লাগি থাকো যদি কেউ পাপি তাপি সুযোগ এলো গুনা মাফের লাগি থাকো যদি কেউ পাপি তাপি সুযোগ এলো গুনা মাফের লাগি হয় যদি গুনা পাহাড় সমান ক্ষমা করে দিবে প্রভু দয়াবান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান বছর ঘুরে আবার এলো রমজান এলো রমজান এলো রমজান সঙ্গীতটি শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ রাশিদুল ইসলামের কথা সুর ও কণ্ঠে